بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله من يهده الله الله فلا فلا مزل له له له ومن يذلل هادي وأشهد وأشهد أن أن لا لا إله إلا وحده شريك محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر نشم ال کیمفتن عرتن گورلا کالت عائشہ نسا جمیا ان فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم علام راشد منظال راہل بخاری مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء ليس لأحد أعلم رواه البخاري مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم یہ الناس نوش یوم القیم اللہ طرائق سے تارایا تھا اور راگ بینا راہ بینا اسنان اعلی بائرین سلاس علا بائرین و عربا علی بائرین و آشار بائرین اور تحشر و بقیتحمندار تقیل و ماہم حیث قالو و تبیت ماہم حیث باتو और तुस्म हम है सौस बहू শামসু রাহুল বখারি মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি ওসাল্লাম আজকের দিনে বক্তব্যের বিষয় কেয়ামাতের বাস্তব অবস্থা কেয়ামতের বাস্তব অবস্থা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন কবর বলতে বাড়ির পিছনের দুই আড়াহাত গর্তের নাম কবর নয় এর নাম যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর কবর বলতে কবরস্থানের দুই আড়াই হাত গর্তের নাম কবর নয় যদি কবরস্থানেরই কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর কবর বলতে কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় এই ছেলে সাউন্ডটা একটু কম মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি কেয়ামত কত কঠিন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল কাবুর আউ্বল মনজিল মিন মানাজিল আখেরা ফাই নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু অল্লাম এঞ্জো মিনহু ফাবাদ আসাদ মিনহু মানুষের মরার পর প্রথম বিপদ হচ্ছে কবর যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সেগুলি আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মারাই তো কাতল কাবর আফজামিন হো আমার জীবনে আমি দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা বলে তিনি বলেন মানুষ মনে করে আগ্রার তাজমহল আশ্চর্য বস্তু মানুষ মনে করে কলিকাতার হাওড়ার ঝুলন্ত ব্রিজ আশ্চর্য স্থান মানুষ মনে করে ইরাকের ব্যাবিলনের ঘন্টা আশ্চর্য জিনিস ফ্যাক্স মেশিন মোবাইল আশ্চর্য বস্তু কবরের চেয়ে অনেক অনেক অনেক বেশি আশ্চর্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে ফেরেস্তা তাকে পিটাবে না পিটান যেই ফেরেস্তা পিটান তিনি চোখে দেখেন না কোথায় মারেন তার জানা নেই যে ফেরেস্তা মারেন সেই ফেরেস্তা কানে শোনেন না চিৎকার করছে কি না তিনি বুঝতে পারেন না ফেরেস্তার শরীরে কোনো ক্লান্তি নেই প্রথম বাড়ি যত জোরে মারেন কেয়ামাতের পূর্ব মুহূর্তের বাড়ি তত জোরেই হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মারার সময় সে বাপরে মারে করে চিৎকার করে ইয়াসমা মা বাইনাল সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু শুনতে পায় তার চিৎকার কিন্তু মানুষ শুনতে পায় না এই কবরে শাস্তি হচ্ছে শুনতে পাচ্ছে মোবাইল এই কবরে শাস্তি হচ্ছে শুনতে পাচ্ছে এই টেবিল এই কবরে শাস্তি হচ্ছে শুনতে পাচ্ছে সামিয়ানা পশু প্রাণী জীবজন্তু সবকিছু শুনতে পাচ্ছে এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তুও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার আপনাকে আমি কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করছে কিন্তু মানুষ এবং জুন শুনতে পায় না এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন বলছিলাম কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন যখন সিংগাই ফুঁক দেওয়া হবে ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যা কিছু আছে আকাশ জমিনের জীবজন্তু কীটপতঙ্গ প্রাণী সব কিছু অজ্ঞান হয়ে যাবে কোন প্রাণীর জ্ঞান থাকবে না যা কিছু আকাশে আছে যা কিছু জমিনে আছে ফোঁক দেওয়ার সাথে সাথে এই ছেলে ওখানে দাঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছ কেন দোকানে বসে মাতাব্বরি করো বেটা আজই দোকানে চা খেতে হবে ঢং পেয়েছ চা খাওয়ার আর জায়গা পাও না চা দোকান কি মারে খেয়েছ কাল তোমাকে চা দিবে না জিলাপি আজকে কিনতে হবে বেঢঙ্গার মতো দোকানে বসে আছো কেন সরম পাও না আড্ডা পিটে পিটে একবার স্বভাব একবার পায়খানা হয়ে গেছে সরা আসো ওখান থেকে আপনি মহিলা মানুষ কথা বলেন কেন আপনার কথা আমরা এখান থেকে শুনতে পাই সরম পান না আপনি লজ্জাবোধ হয় না কথা বলেন কেন চুপ থাকেন স্বামীও আপনার অকেজ আপনার জীবনটাও ধ্বংস স্বামী হলে আটটা জিনিস লাগে স্বামীর একটা ক্ষমতা আছে আটটা জিনিস বাস্তবায়ন করতে পারলে সে স্বামী হয় বাপ হলে আটটা জিনিস লাগে ওই যে আপনার কাপুরুষ সন্তান টাকনো নিচে প্যান্ট পরে দোকানে বসে আছে চা খাচ্ছে ওর বাপ আছে আছে তো বসে আছে কেন ওখানে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় ২৬ বছর থেকে বলে আসছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ আমি জবাব দিব ওই যে দেখেন দোকানে বসে আছে যান দেখে আসেন তখন নিচে প্যান্ট আছে আড্ডা পিটে আরেকজনের বদনাম করছে গিবাদ করছে দোকানে বসে এখন দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে দোকানে নাচে পতিতালয়ের মেয়ে দোকানে নাচে আপনার ছেলে ওখানে বসে আছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় সিদ্ধান্ত পরিবর্তন করুন নোংরা নীতি নিয়ে বাপ সাজার চেষ্টা করবেন না বাপ মানে ক্ষমতা আমি জবাব দিব ওখানে ও হিন্দুর ছেলে নাকি ওখানে বসে আছে কেন দোকানে হচ্ছে ল্যাংটা মেয়ে নাচে টিভিতে খবর শুনলে মুখামুখি শোনা যাবে না টিভিতে যদি খবরও শোনেন তাহলে এইভাবে বসে থাকতে হবে টিভি বাড়িতে থাকলেই থাকলে বেটি বেটি ছেলেকে দেখতে হবে পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চান জান্নাত কি পড়ে আছে নাকি জান্নাত কি রাস্তায় পড়ে আছে দিন রায় তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন দুনিয়াতে তো জান্নাতি ভোগ করেছেন আবার জান্নাত কেন স্বভাব তো নষ্ট হয়ে গেছে মেয়ে মানুষ দেখে দেখে মোবাইল মানেই চেনা সালাম দেওয়ার পরে দোকানে বসে আছো কেন বসে আছো কেন আড্ডা পিটছো কেন বোকা ছেলে ওখানে কি করছো তুমি স্বামী হলে বাপ হলে আটটা জিনিস লাগে এক আমি অনুবাদক আমি উনিশ বিশ করতে রাজি নই রাসুল সাল্লাম বলছেন আতে মাহাম্মা তায়েমতা জেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফকসুহমাক্তা সাইতা জেমানের পড়ছ বউকে সেমানের পরাবা তিন ওলা তুকাব্যে বউকে কটু কথা বলো না বউকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না কটু কথা বলতে হয় না ও আদরের বস্তু ও ঘেরে রাখা বস্তু ওখানে শান্তি তৃপ্তি সব কিছু আছে আল্লাহ তারা বলছে আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও বাপ মা হচ্ছেন শ্রদ্ধার যোগ্য আর স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু পৃথিবীতে ওর চেয়ে কোনো কাছের মানুষ নেই স্ত্রী আপনার যত কাছের পৃথিবীতে আর কোনো বস্তু তত কাছের নেই ও আপনার কাপড় ও আপনার অঙ্গ প্রত্যঙ্গ ও আপনার পোশাক ও আপনার তৃপ্তির বস্তু যত তালায় বিল্ডিং হোক না কেন মখমাল যদি বিছনা থাকে তবু সেখানে শান্তি তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া যত দামি মিষ্টি হোক না কেন মিষ্টি খেয়ে শান্তি পাবেন না স্ত্রী ছাড়া পৃথিবীর অমূল্য সম্পদ স্ত্রী দামি সম্পদ স্ত্রী যে কথা আল্লাহ বলেন যে কথা নবী বলেন তাকে আপনি কটু কথা বলবেন কেন কেন গালি দিবেন কেন মারবেন ওর বুদ্ধি কম ওকে মেনে চলতে হবে ধৈর্য ধারণ করতে হবে তার কথাই মারার পরে শান্তি পাওয়া যায় কি করে গালি দেওয়ার পরে তৃপ্তি পাওয়া যায় কি করে মারেন আর গালি দেন তারপরে যদি বলেন খালেদা এক গিলাস পানি নিয়ে আসো তো তো গিলাসটা দেওয়ার সময় এইভাবে ধরে থাকে নেন তো এটা আর নিজে কাজ করবেন না সবসময় স্ত্রীকে কাজ করতে বলবেন খালেদা পানি নিয়ে আসো জামাটা নিয়ে আসো তো স্যান্ডেল জোড়া কোথায় গেঞ্জিটা নেওয়া তো সব আদেশ করবেন আদেশ না করে যদি নিজেই খুঁজেন তাহলে স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে সেই জন্য আমাকে কিছু বলে না ভুল করবেন না রাসুল সাল্লাহাম আয়েসাকে আদেশ করতেন আয়েসা চাটাটা দাও তো ওই যে আল্লাহ রসুল তো নিজে নিতে পারেন রসুল সরাম বলছেন ওই যে না বেলিন খোমরা মেলাল মসজিদ ওই যে চাটাটা দাও মসজিদ থেকে আমাকে বলছে আমি যে ঋতুবতী মসজিদে যাব আরে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও নিয়ে আস আল্লাহ রসুল বলছেন হালুমিল মোদি অসাজিয়া আয়সা ছুরিটা দাও তো ওকে ধারালো করে নিয়ে আসো ছুরিটা দাও এখানে ছাগল জবে করব। আবার বলছে ধারালো করে নিয়ে আসো আমাদের দেশে পুরুষ মানুষ ধারালো করে আল্লাহ রসুল বলছেন আয়সাকে যে তুমি ধারালো করো বউকে আদেশ করতে হয় গালি দিবেন না আদর করবেন সবসময় প্রশংসা করবেন সারা রাত পা টিপে দেবে খিদমত নিতে হলে গালি দিয়ে না প্রশংসা করবেন জীবনে কটু কথা বলবেন না ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় কটু কথা বলবেন না স্বামী হিসেবে একটা মর্যাদা রাখবেন গালি দিবেন কেন ফালতু মানুষ নোংরা মানুষ গালি দেয় ইতর শ্রেণীর মানুষ গালি দেয় থার্ড পার্সেন্ট মানুষ গালি দেয় আপনি বউকে গালি দিবেন কেন চার অল্লা তাজিরাবালা লজে মুখের উপরে মারবেন না মুখের উপরে মারা হারাম আগেকার পণ্ডিত ছেলেরা পড়া না পারলে মুখের উপরে গালে মারতেন গালে মাথায় কানে মারা হারাম নিষেধ পাঁচ ওলা ইল্লা ফিল নিজের বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিবেন না হাটে বাজারে যেতে পাবে না আপনি কি মরেছেন ও বাজারে যাবে কেন আপনার ছেলে কি মরেছে ও বাজারে যাবে কেন কেন বাজারে যাবে বাজারে যেতে পাবে না কেন বাজারে যাবে ও বিবাহের বাড়ি যেতেই পাবে না বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ বিবাহের বাড়ি যদি পাঠান তাহলে ওর স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে ছি ছি ছি ছি বিবাহের বাড়িতে আপনি যাবেন আপনার ছেলে যাবে আপনার বউ যাবে কেন আপনার বেটি যাবে কেন কেন যাবে ফ্যাশন বোরখা পরে বাজারে যায় আর আপনি পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনি কা পুরুষ আপনাকে ঘিরনে করি ঠু আপনাকে ঘিরনে করি দেখেননি আপনার স্ত্রী ফ্যাশন বোরখা পরে আছে পা বাড়াইলে আর এক কালার বের হয় এটা বোরখা হয় কি করে কাপুরুষ এটা বোরখা হয় কি করে এটা আপনার চোখে পড়ে না যেটা পাঁচজন দেখলে তাকাবে সেটা বোরখা হয় কি করে আবার কমর আটো সাটো করা আছে চোখে পড়েন আপনার আপনি পুরুষ মানুষ কাপুরুষ বেঢঙ্গা পুরুষ কেন আপনি হিসাব পান না ওই যে এখন আপনার স্ত্রী বসে আছে এখানে এখন বসে আছে ফ্যাশন বোরখা পরে পা বাড়াইলে আর এক কালার বের হয় নিশ্চিত তার লজ্জা নেই নিশ্চিত তার লজ্জা নেই লজ্জা থাকলে বোরকা পড়তে পারত না অসম্ভব ভুল সিদ্ধান্ত তার লজ্জা নাই এ কথাই চূড়ান্ত বউ কেন এখানে সেখানে যাবে আল্লাহর নবী বলছেন পাঁচ নম্বরে আছি বউ বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না স্বামীর বাড়ি বাপের বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না গেলে তিন দিনের বেশি থাকতে পাবে না আপনাকে সাথে থাকতে হবে তিন দিনের বেশি আপনার স্ত্রী যাও তার বাপের বাড়ি থাকতে পাবে না তিন দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিয়ে দিবেন ছয় আটটার ছয় নম্বরে এসেছি আল্লাহ রসুল বলছেন আনফিক আলাইক মিন তৌলিক তুমি উপার্জন করে তোমার বউকে তোমার ছেলে মেয়েকে খাওয়াবা এটা স্বামীর জিম্মেদারি বউ কি করে বুঝলো যে আমাকে ইনকাম করতে হবে ও কেন বুঝলো এটা ওই যদি বুঝে ইনকাম করতে হবে তাহলে বাড়িতে থাকবে কে আপনি এসে দেখছেন যে বাড়িতে নেই তালা মারা আছে নে এবার বউ গেছে ব্রাকে বউ গেছে গার্মেন্টসে কাপুরুষ বউ যাবে কোনো মাঠে যেখানে সেখানে নিজে উপার্জন করে খাবেন আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আমি অনুবাদ করছি এমন কোন মায়ের বেটা নাই কি আমার পর্যন্ত সময় দেওয়া আছে এই অনুবাদের ভিতরে সরিষা ঢোকাতে পারে যা বলছি তাই থাকবে কি আমার পর্যন্ত আমি বলিনি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনফেক আলাইক মিন তহলিক তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ে বউকে খাওয়াও উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে বিশ পঁচিশ বছর পর্যন্ত পড়াতে হবে বাপের জমিদারি দিয়ে পড়ান নইলে ব্যবসা করে পড়ান নইলে মানুষের বাড়িতে কাজ করে পড়ান নইলে ভিক্ষে করে পড়ান মেয়ে কেন গার্মেন্টসে গেল মেয়ে যাবে কেন আপনি কাপুরুষ বাপ বেঁচে আছেন শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে পড়াবে ভিক্ষে করে শেষ পর্যন্ত বাপ মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষা করে আমি ভিক্ষা করতে বলিনি এটা উপার্জনের শেষ পথ আমি ভিক্ষা করতে বলিনি আল্লাহ রসুল বলছেন তুমি উপার্জন করে খাওয়াও আমি একটা পরামর্শ দিলাম বাপের জমিদারি দিয়ে খাওয়ান অভাব আছে নাহলে ব্যবসা করে খাওয়ান নাহলে মানুষের বাড়িতে কাজ করে রিক্সা চালিয়ে খাওয়ান এটাও যদি না হয় তো ভিক্ষা করেন ভিক্ষা বাপ করবে ছেলে মেয়ে করবে না যতদিন বাপ বেঁচে আছে আমি মনে হয় বুঝাতে পারি না যতদিন বাপ বেঁচে আছে ততদিন ভিক্ষা কে করবে বাপ করবে ছেলে মেয়ে নয় মেয়ে গার্মেন্টসে যাবে কেন বেঁচে আছে ওই জন্য তো বাপ তার জিম্মেদারি যতদিন কাজ করতে পারে ছয় নম্বরে আছে সাত আশাকা আনহুম আদাবান পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না পরিবারে লাঠি লাগে বউকে লাঠি লাগে আব্দুল রাজাক সাহেব এখনই বললেন যে কটু কথা বলা হবে না আবার এখনই বলছেন লাঠি আমি বলিনি আমি তো অনুবাদক পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ বলছেন লাঠি লাগবে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর আছে সেখানে লাঠি আছে যেখানে আদর লাগে সেখানে লাঠি লাগে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মোরু আওলাদা কুম্বিসালাত অহমাবনাবি সিনিনা তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাত বছর বয়সে সলাত আদায় করতে বলো ওয়াদের বহুমালাই হম আবরো আসে সিনিনা পিটিয়ে সলাত আদায় করাও দশ বছর বয়সে সাত বছর আব্বু সাত বছর বয়সে হয়েছে আব্বু সলাত করতে হবে আম্মু তোমার বয়স এখন আট বছর সলাত আদায় করো আব্বু তোমার বয়স এখন নয় বছর আব্বু সলাত আদায় করতে হবে দশ আহমাদ সলাত আদায় করেছ জি না দাঁত ভেঙে দেবো একবারে পিঠের চামড়া তুলে দেবো যা আগে সলাত আদায় করাই তারপরে কোনো কথা আমি আপনাকে বাপ বোঝাচ্ছি বাপ কাকে বলে তার মানে আপনার বউ এখানে ফ্যাশন বোরকা পরে আছে এই জন্য বলছি জবাব মামি যুগ কোন আপনি দেন আল্লাহ রসুল বলছেন লাঠি দিয়ে বউকে ঠিক করতে হবে আমি বলিনি আদর দিয়ে না হলে লাঠি দিয়ে ঠিক করতে হবে দেখো খালেদা আমি তোমাকে খুব ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি তুমি যা চাইবা আমি তাই সম্ভব দিতে প্রস্তুত আছি তুমি বাইরে যাও না এভাবে নগ্ন পোশাক পরে চলো না মাঝে মধ্যে বলছেন মানে না লাঠি দিয়ে ঠিক করেন সাত আট অখেফুম ফিল্লা আল্লাহকে ছেলে মেয়ের ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও এগুলো সব আদেশ আল্লাহ রসুল্লাহ আদেশ ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাও বাপই তো জানে না ভয় কি জিনিস ওর বাপ তার বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে ও তো জানে না বাপ কাকে বলে ও তো জানে না মা কাকে বলে শতদিন বলেছি এই যে ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে ওর মা দেখতে পায় না ওর মা তো বলতে পারে আব্বু ছিচি ছিচি আব্বু করেছে কি আব্বু প্যান্ট খোলো খোলো খোলো আব্বু কেটে দি আব্বু কেটে দি ইন্দি আব্বু করেছ কি প্যান্টটা দাও কেটে দিই যে টাকনো নিচে প্যান্ট পরে আব্বু তার সাথে বিচারের মাঠে আল্লাহ কথা বলবেন না এ কি যেমন তেমন কথা এটা বুঝে না এটা ওর মা বুঝে না আপনাকেও আমাকে খুব খারাপ লাগে না আপনি কেন একটু বুঝেন না আপনি বাচ্চাটার জন্য পট কিনলেন পায়খানার জন্য পট সেটা আবার ঘোড়া হলো এটা ওই পটটা তো আমাদের বাড়িতে তিন ঘন্টা থাকবে না আপনার বাড়িতে মাস মাস আছে পটটা আপনি কি করে কিনলেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালানো বলছেন যে دخل النبي صلى الله عليه وسلم مكة وحول البيت ستون ثلاثة مئة نصب যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল যে লাঠিটা তার হাতে ছিল লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন এবং মুখে বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব ছবি মূর্তিগুলো ভেঙে চৌচির করলেন আর পটটা নিজে কিনে নিয়ে আসলেন আপনি ছি ছি ছি ছি ছি ছি বাচ্চা এ বাচ্চা আপনার পাশ থেকে উঠল কি করে ও তো এসব কথা বুঝতে পারবে না আপনি ঠেকিয়ে রাখবেন ও যেন না ওঠে আমিও এত দেরিতে আসতে চাইনি কেন যে আপনারা দেরিতে নিয়ে আসছেন কি প্রয়োজন ঢাকার মানুষ নাসিরাবাদের মানুষ মানে এক কাঠাই কোটি টাকা সেই আবার টাকা আদায় করে মসজিদ বানাতে হবে টাকা পয়সার অভাব আছে আমি না হয় নিঃস্ব মানুষ আপনাদেরকে টাকার কথা বলি এক মাসে আমাকে আপাতত বেতন লাগছে আট লক্ষ টাকা এক মাসে মাসে বেতন লাগে আট লক্ষ টাকা প্রায় আঠারোশো থেকে দুই হাজার মতো ছেলে পড়াশোনা করে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী প্রতি মাসে আট লক্ষ টাকা বেতন লাগে আরো বেশি হতে পারে এই মাসের সিদ্ধান্তে এক লক্ষ পনেরো হাজার টাকা মাসিকাল ইতে সামে লাগে আর এক লক্ষ টাকা অসহায় ছেলে মেয়ের পিছনে লাগে প্রতি মাসে দশ লক্ষ টাকা লাগে আমার জমিও নাই আমার বাড়ি ঘরও নাই কিভাবে হয় সেটা আমি বুঝি না আপনি দেন এই জন্য হয় এটাই আমি মনে করি এখন আপনারা কত দূর দেন তা আমি জানি না তবে হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি শুধু বেতন নয় দুই প্রতিষ্ঠানের জমি কিনা হচ্ছে দুই প্রতিষ্ঠানের নির্মাণের কাজ চলছে প্রতি একদিন সমান লেবার মিস্ত্রি খরচ আছে প্রায় পঞ্চাশ হাজার একদিন লেবার মিস্ত্রি বিল আছে দুইটাতে মাস মাস ছয় মাস বছর যাবৎ প্রতিদিন চলছে প্রায় প্রতিদিনে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লেবার মিস্ত্রি বিল আছে যে দেখেন এখন খুব কম করা হলো চল্লিশ জন লেবার মিস্ত্রি এখানে আছে রূপগঞ্জে আপনারা তো সবাই মিলে কাজ করছেন টাকা পয়সার অভাব নেই এত দেরিতে ডাকবেন কেন দশটা নিয়ে আসবেন কিছুক্ষণ কথা বলবো শান্তিতে আমি মন খারাপ করিনি তবে আমি এটা পছন্দ করি না সময় আসলে একটু কথা বলতে ভালো লাগে বলছিলাম বাপ হিসেবে স্বামী হিসেবে আটটা জিনিস পালন করিয়েন এক যেমনের খাচ্ছেন বউকে সেমানের খাওয়াবেন দুই যেমানের পড়ছেন বউকে সেমানের পড়াবেন তিন বউকে কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না যতই দাবি জানাই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বাড়ির বারান্দায় বাড়ির খুলিতে যেতে পাবে না কিভাবে আপনার চলে আমি বুঝতে পারি না আমরা তো সাধারণত রাস্তাঘাটের গাড়িতে উঠি না কোনোদিন যদি জরুরি উঠি তো কোনো মানুষের বা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টরের যদি জামা কাপড়টা একটু বইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে তখন আমাদের মনে হয় ইন্দালি লাহে লাহে রাজে অন্য মানে একবারে এইরকম আতঙ্ক হয়ে উঠি আর আপনার বউ দিন রাত ধাক্কা খাচ্ছে বাজারে মোহর দিলেন আপনি আর লোকে মারে ধাক্কা ছি ছি ছি এটা আপনার সহ্য হয় কিভাবে আপনি মানুষ না অন্য কিছু না পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ নিজেকে কি পশু প্রাণী মনে করেন খারাপ লাগে না কেন খারাপ লাগার তো কথা কালকে ডাঙ্গি পড়া রাজশাহীতে দুইটা মেয়ে এসেছে তো ওর বাপ তোরাকে গান বাজনা শিখায় এবং বাধ্য করে টাকা ইনকাম করতে তো এখন কিভাবে কিভাবে তারা আমাদের বক্তব্য শুনে গান বাজনা আর করতে যাবে না তো তার বাপ বাধ্য করছে আবার মুসলমান বাপ মা দুইজনই চায় যে মেয়ে গান বাজনা করুক নাচক টাকা পয়সা ইনকাম করুক আশ্চর্য তাহলে এরকম আপনার মন খারাপ লাগে না কেন নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না এটা রাসুলের আদেশ ছয় উপার্জন করে খাওয়াবেন বইয়ের উপার্জনের দরকার নেই সাত কি লাঠি কখনো পরিবার থেকে উঠাবেন না আট আল্লাহর ভয় দেখাবেন ছেলে মেয়েকে আব্বু এই কথা বলা হবে না বড় গুণা হবে দোকানে বসো না বদনাম গিবাত হবে আব্বু কাউকে ধোকা দিও না প্রতারণা দিও না কাউকে গালি দিও না মিথ্যা কথা বলো না মহাপাপ মিথ্যা সাক্ষী দিও না মহাপাপ সবসময় বাপ হিসাবে ছেলে মেয়েকে ভয় দেখাতে হবে মহান আল্লাহ বলেন অনফেকা বিশ্বর ফাসায়কা মানফিসামাওয়াতে অমানফিল আর্দ যখনই সিংগায় ফুঁক দেওয়া হবে তখনই অজ্ঞান হয়ে যাবে যা কিছু আছে আকাশে যা কিছু আছে জমিনে আকাশ জমিনের সব কিছু জ্ঞান হারিয়ে ফেলবে মহান আল্লাহ বলেন অয়া নফে খাফিস সুর যখনই সিংগাই ফুঁক দেওয়া হবে সমস্ত প্রাণী কবর থেকে উঠে লক্ষ্য উদ্দেশ্যের দিকে সব দৌড়িয়ে ছুটে পালাতে থাকবে মহান আল্লাহ বলেন অনাহসরহম ইয়মাল কেয়ামাত আলা ও জুহিম অমিয়ং বকমঙ্গ সোম্মা বিচারের মাঠে আমি তাদেরকে অন্ধ করে বধির করে বোবা করে মুখের মাধ্যমে একাত্রিত করব মুখ থাকবে নিচের দিকে পা থাকবে উপরের দিকে চোখে দেখবে না কানে শুনবে না মুখে কথা বলতে পারবে না এইভাবে আমি তাদেরকে বিচার মাঠে একাত্রিত করব তবে এরা পাপি পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে চোখে দেখবে না কানে শুনবে না মুখে কথা বলতে পারবে না এইভাবে আমি তাদেরকে বিচার মাঠে একাত্রিত করব এ কথা আল্লাহ তালা বলেন বাহাজিবনা হাকিম তার পিতার তার দাদার মধ্যস্থতায় তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন তার দাদা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নকুম মাহাসুরুমাল কেয়ামা রেজালান অরকবারান অতুজারুন আলাউজুহিম বিচার মাঠে মানুষ এক শ্রেণীর মানুষ থাকবে পায়ে হেঁটে চলার এক শ্রেণীর মানুষ থাকবে বাহনের ওপরে আর এক শ্রেণীর মানুষ থাকবে মুখের মাধ্যমে চলার মানুষ বিচার মাঠে তিন ভাগে বিভক্ত হবে এক শ্রেণীর মানুষ মুখের মাধ্যমে চলবে এক শ্রেণীর মানুষ পায়ের মাধ্যমে চলবে এক শ্রেণীর মানুষ বাহনের মাধ্যমে চলবে আবু হরাই রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইহুসর নাসু ইয়মাল কেয়ামালা সালাসে তারা একা বিচারের মাঠে মানুষকে তিনটি পদ্ধতিতে একাত্রিত করা হবে রাগে বিনা রাহে বিনা এক শ্রেণী মানুষ জাহান্নাম থেকে ভীতু হবে জান্নাতের আগ্রহী হবে এরা পায়ে হেঁটে চলবে এরা হল সবচেয়ে সম্মানী মানুষ তারা বিচারের মাঠে পায়ে হেঁটে চলবে দুই স্নানে আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে দুইজন সালাসা আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে তিনজন আরবাউন আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে চারজন ওয়াশারা আলা বাইরিন একটা উঁটের উপরে থাকবে দশ জন অতসেরও বাকি এত আরো বাকি যারা থাকবে তাদেরকে আগুন একাত্রিত করে রাখবে তাকিল মা হুম হাইস কালু তারা যেখানে দুপুর করবে আগুন সেখানে চতুর্দিকে দুপুর করবে তারা যেখানে রাত কাটাবে আগুন তাদের চতুর্দিকে রাত কাটাবে তারা যেখানে সকাল করবে আগুন চতুর্দিকে সকাল করবে তারা যেখানে সন্ধ্যা করবে আগুন চতুর্দিকে সন্ধ্যা করবে সম্মানিত উপস্থিতি অত্র বোখারি মুসলিমের হাদিসে মানুষকে তিনভাবে একাত্রিত করা হবে বলে প্রমাণ হয় যারা পায়ে হেঁটে চলবে তারা সবচেয়ে সম্মানী মানুষ তারা জান্নাতের প্রতি আগ্রহী হবে জাহান নামের ব্যাপারে ভয় করবে দ্বিতীয় শ্রেণীর মানুষ বাহনের উপরে থাকবে তৃতীয় শ্রেণীর মানুষ মুখের মাধ্যমে থাকবে আগুন চতুর্দিকে থাকবে এটা একটা পরিস্থিতি নকল করছি আপনার সামনে বিচারের মাঠের একটা পরিস্থিতি কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কবর যত কঠিন বিচারের মাঠ তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন বিচারের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক অনেক বেশি কঠিন অত্র হাদিসে বোঝা যায় যে বিচার মাঠে সকাল হবে সন্ধ্যা হবে দুপুর হবে রাত হবে তার মানে বিচারের মাঠ কত দিন চলবে তা আপনাকে বুঝানো যাবে না আল্লাহ বলেছেন ধনীরা গরিব মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে একদিন সমান হল পঞ্চাশ হাজার বছর তাহলে পাঁচশো বছর সমান কতদিন হবে রসুল সাল্লাহ আলহি আসালাম বলেন মান আখাদা শিবরান মিনাল আর যে জুলমান কেউ যদি অর্ধ হাত জমি জোর করে দখল করে এখন তো আপনাদের ঢাকা শহরে এক জমি সাতবার বিক্রি হয় ক্ষমতা যার জমি তার আবার বিক্রি করছে ক্ষমতা যার সে কিনছে পরাজয় হলে আবার কেউ কিনছে আর আপনি তো বুঝতে পারছেন না এটা কত জটিল টাকা যেখানে আপনি সেখানে আল্লাহ নবী বলছেন যে কেউ যদি জোর করে অর্ধ হাত জমি দখল করে বিচারে মাঠে আল্লাহ তাকে বাধ্য করবেন জমিটা খনন করতে হাতটা ইয়াবলা সাবে আর খুঁটতে খুঁটতে খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে ইতক আলা অনুকেই তো এই সাতটা জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে তারপরে বলা হবে হাঁটো হাতা ইউজাবায়নার নাস যতদিন পর্যন্ত মানুষের বিচার না হবে ততদিন পর্যন্ত তুমি জমিন নিয়ে হাঁটতে থাকো মানুষের বিচার কত দিন চলবে আর তাকে কত দিন হাঁটতে হবে তা আমি বলতে পারছি না কত দিন যাবৎ জমিনটা তাকে খনন করতে লাগবে সেটা আমি আপনাকে বলতে পারছি না তবে একটা জমিন সমান হল পাঁচশো বছরের পথ সাতটা জমিন হলো পঁয়ত্রিশশো বছরের পথ পঁয়ত্রিশশো বছরের পথ লোকটা খোঁড়বে খোঁড়ার পরে জমিনটা তার কাঁধে দেওয়া হবে তারপরে বলা হবে তুমি হাঁটো যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে জালেমের বিচার হবে পরে যারা জোর করে জমি দখল করছে জোর করে মানুষকে জেল হাজতে দিচ্ছে দলীয় দাপটে দল করবেন না জীবনে যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এভাবে দেখি না ওই যে এটা ভোট কাউন্টার এভাবে আমি দেখিনি এ যাবৎ দেখিনি কোনদিন আর এটা জেনার চেয়ে অনেক কঠিন জেনা করেছেন আল্লাহকে বলেন পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ ক্ষমা হবে কিন্তু আপনি যে আমার বদনাম করলেন ক্ষমা চান দেখি কি আমার পর্যন্ত আল্লাহর কাছে বদনামের পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারে আল্লাহ হবেন জালেম আল্লাহ বলেছেন আমি জালেম নই আমি ক্ষমা করব না গিবাত করেছ আব্দুল রাজাক সাহেবের অমুক চেয়ারম্যানেরা আমি ক্ষমা করব মানে ওখানে যে ক্ষমা নেওয়া তা আপনি কয়জনের বদনাম করেছেন কয়জনের কাছে ক্ষমা চাইবেন কোথায় ক্ষমা চায় আপনার রাগই তো মিটে না যার বদনাম করছেন সে যদি জেলে যায় তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে খুব ভালোভাবে আমি চিনি এই বিষয়ে আমাকে বুঝাতে হবে না জাহান নামে চলে এই ছেলেরাই এই পাড়ার যারা ছেলে ওই যে বাইরে তিন নম্বর শ্রেণীর বোকা ছেলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আমার কানে আসে তোমার কানে আসে না দেখো দোকানপাটে আশেপাশে যেন কেউ চলাচল করতে না পারে ওই বোকা ছেলেগুলিকে এদিক থেকে সরানো হলে বাধ্য করো আনতে এখানে বেটা ফাইজলেমি করে বেঢঙ্গা কথাকার আমি এখানে কথা বলছি ওখানে হ্যাঁ হ্যাঁ করে কেন এটা আপনার দোষ আপনি বলে রাখেননি চিল্লাচ্ছে কেন ওখানে কেন চিল্লাবে ঠিক করিয়েন বাড়িতে গিয়ে আগে নিজেকে বাপ মনে করিয়েন পশু প্রাণী মনে করিয়েন না বিচার হবেই নিজেকে বাপ মনে করবেন পশু প্রাণী মনে করিয়েন না আপনার একটা দাম আছে এই বাড়িটা আপনার এইটুকু জমি আপনার ক্ষমতা আপনার নিজের একটা ক্ষমতা আছে এটা আপনি মনে করিয়েন না সবসময় ছেলে মেয়ের উপরে নরম হয়ে থাকবেন না নাহলে পরিবেশ সেমনিতে দুর্বল হয়ে যাবে রাসুল সালাম এভাবে বলে গেছেন আর বোখারি মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালান আয়েশাকে একাধিক দিন মারতে গেছে বাড়িতে ঢুকে আল্লাহ রাসুল আবু বাক্কার সিদ্দিক খালি চলে গেছেন আয়েশার দিকে পিটানোর জন্য তার মানে আয়েসার জেলা তোমার এবং আল্লাহ রসুলের মধ্যে তর্ক চলছে কথা কাটাকাটি আবাকার সিদ্দিকা যখন ঢুকেই মেয়েকে মারতে যাচ্ছেন তখন আল্লাহ রসুল বলছেন না থামেন থামেন থামেন একটা কথা থামেন কি এ আমাদের ওটা মিটে গেছে আমাদের ওটা মিটে গেছে আচ্ছা ঠিক আছে আবাকার সিদ্দিক রাজন বের হয়ে চলে গেলেন তখন আল্লাহ রসুল বলছেন হয়েছে তোমাকে আর বাঁচালাম আজকে তোমার কি হতো তার মানে অবাক্কর সিদ্দিক জামায়ের সামনে কতদিন মেয়েকে মেরে দিলেন মারতে গেলেন আমি যে কি দিয়ে আপনাকে ধর্ম বুঝাই না আমি নিজেই বুঝি না না আপনাকে আমি বুঝাতে পারি না